একটি পূর্ণ চন্দ্রিমা আলোকপ্লুত রাত্রিতে আলিহাদিজ আন্দোলন বাংলাদেশের অপমর জনসাধারণের এই প্রাণ প্রিয় সমাবেশকে সম্পূর্ণ অনুকূল পরিবেশে দীর্ঘ রাত্রি পর্যন্ত অনুষ্ঠিত করার সার্বিক সহযোগিতা সার্বিক ব্যবস্থাপনা আপন মর্জির বলে করে দিয়েছেন শুক্রিয়া তান পাঠ করে আলহামদুলিল্লাহ ইজতেমা সুন্দরভাবে সংগঠিত হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার হচ্ছেন তাহলে খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ অতঃপর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে সমস্ত দরুদ এবং সালাদ বর্ষিত হোক কেমত পর্যন্ত যার মতো কোনো মানব অদ্যাবধি পৃথিবীর মাঝখানে আগমন করেন নাই এবং যার মতো কোনো মানব কেয়ামত উষার উদয়কাল পর্যন্ত এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করবেন না সেই মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক সকলেই বলি আমিন সম্মানিত মন্ডলী প্রথম দিনের শেষের দিকে আমি আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি যে বিষয়টির আলোকে বক্তব্য রাখার জন্য সে বিষয়টি হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান ইপটিজিং সহ ইপটিজিং অতি সম্প্রতি এই শব্দটা সমাজে প্রচলিত হয়েছে অপমর জনসাধারণ এ শব্দের সাথে পরিচিতি লাভ করতে যাচ্ছে এবং শুধু পরিচিতি নয় সমাজে একটা দুরারোগ্য ব্যাধি হিসাবে ইতিমধ্যেই ইপটিজিং এটা শনাক্ত করা হয়েছে এদেশের সরকার এদেশের প্রশাসন এই ইপটিজিং বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন বিভিন্ন আইন রচনা করছেন আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগের মাধ্যমে ইপটিজিং নারীদেরকে উত্তক্ত করা থেকে রক্ষা করতে চাচ্ছেন আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে সমাজ জীবনে দিনের পর দিন নারীরা বেশি উত্তপ্ত হচ্ছে না নারীর উত্তপ্ত করা কমে যাচ্ছে কোনটা হয়েছে বলেন বেশি হচ্ছে অথচ নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে আজকে সমাজ থেকে ইফটিজিং বন্ধ করার জন্য সরকার প্রয়াস গ্রহণ করেছে বন্ধুগণ আজকে যে হারে নারীরা উত্তপ্ত হচ্ছে এর চাইতে অনেক বেশি এর চাইতে অনেক জঘন্যভাবে নারীকে উত্তক্ত করা হতো সেই যুগে যে যুগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আগমন করেছিলেন আরব ভূখণ্ডে বিশ্বনবী যৌবনে পদার্পণ করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তখনও নবুয়াদ প্রাপ্ত হননি তখন তিনি ছিলেন মোহাম্মদ উবন আবদুল্লাহ তখনও তিনি মোহাম্মদুর রসুল্লাহ হননি আল্লাহর ওহি তার কাছে আসেনি তখনও তিনি ছিলেন সেই সমাজের নিষ্ঠাবান মানুষ সৎ মানুষ আমানতদার মানুষ চরিত্রবান মানুষ টাইপের মানুষ গোটা আরব জাহান তাকে বলতো আসাদিকুল আমিন গোটা আরব জাহান তাকে বলতো রহমাতুল্লিল আরব যেরকম আলহামদুলিল্লাহ সেই মানুষটা যে ইবডিজিং দেখেছিলেন সেদিন তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন জাশরফুল মখলুকাত কেমন করে এত নিচে নামতে পারে আল্লামা ইমাম সৈয়দ রহমতুল্লাহ তার আল আরাবু কবলাল ইসলাম এই ভুবন বিখ্যাত গ্রন্থের ভিতরে লিখছেন এগারো জন মা চিৎকার দিয়ে তারা কাঁদছে ওগো কে আছো আমাদের ইজ্জতের নিরাপত্তা দাও আমাদের মাতৃত্ব ভুলুণ্ঠিত হচ্ছে আমাদের মাতৃত্ব বিধ্বস্ত হচ্ছে মায়ের সম্মান পর্যদস্ত হচ্ছে কে আছো আমাদের মাতৃত্বের মর্যাদা রক্ষা করো আমাদেরকে বাঁচাও মোহাম্মদ উবনু আবদুল্লাহ তখন রাসুল হননি ছুটে গেলেন এই মায়েদের আর্তনাদ শোনার পরে যে দেখতে পেলেন এগারো জন মায়ের চুয়াল্লিশটা সন্তান রেখে একজন পিতা ইন্তেকাল করেছে চুয়াল্লিশটা সন্তান বলছে পিতার স্তবর স্তবর সমস্ত সম্পত্তি যেভাবে বন্টিত হয়েছে ভাগ হয়েছে এই এগারো জন মাকেও ভাগ করে নিতে হবে ওরাও পিতার পরিত্যক্ত সম্পদ পিতার অন্যান্য সম্পদ যেভাবে আমরা ভোগ করছি ওই পিতার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ আমাদের মাদেরকেও ভাগ করে নিয়ে একইভাবে ব্যবহার করব যেমন আমাদের পিতা তাদের ব্যবহার করেছিলেন জোরে কর মানুষ কিভাবে প্রিজিং করেছিল এই নারী জাতিকে আপনাকে আমি দেখাচ্ছি সম্মানিত সুদীপ সেদিনেই এগারো জন মায়ের আত্মচিৎকারে আকাশ বাতাস গগন পবন ভুবন ভারী হয়ে উঠেছিল কিন্তু কোনো ঐশী বিধান না থাকার কারণে মানুষের কাছে আল্লাহ প্রদত্ত কোনো অনুশাসন বিধি না থাকার কারণে সেদিন সেই সন্তানগুলাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি সমাজপতিরা এগুলাকে ভ্রুক্ষেপ করত না তারাও নারীদেরকে ভোগ্য সামগ্রী মনে করেছিল পণ্য সামগ্রী মনে করত এবং নারীকে শুধু পণ্য ভোগ্য এবং নিজেদের এনজয়মেন্ট ছাড়া অন্য কিছু মনে তো করতই না পক্ষান্তরে নারীর জন্ম হওয়ার সাথে সাথে এটাকে অপয়া মনে করে এটাকে অশনি সংকেত মনে করে এটাকে অলক্ষী মনে করে এটাকে অমঙ্গল মনে করে এটাকে অকল্যাণ মনে করে জীবন্ত নারীকে প্রথিত করা হয়েছে কবর দেওয়া হয়েছে এটা কোন ধরনের ইফটিজিং কি বলবেন এটাকে সাহিত্যিকরা কি বলবে বৈজ্ঞানিকরা কি বলবে সমাজ বিজ্ঞানীরা কি বলবে কিভাবে নারীকে পর্যদস্ত করা হয়েছে একমাত্র ইসলাম আসার পরে নারীকে জিন্দা দাফন করো তো দূরের কথা নারীকে সমান অধিকার দিয়ে পুরুষের মতো করে বাঁচার অধিকার শিখিয়ে দিয়েছে এর নাম হচ্ছে নারীর অধিকার এর নাম হচ্ছে সম অধিকার আজকের যে সমস্ত নারীবাদী লেখক নারীবাদী পণ্ডিত নারীবাদী সমাজ বিজ্ঞানী নারীবাদী শাসক যাই বলুন না কেন নারীদেরকে নগ্ন করে নারীদের কর্মক্ষেত্রে নিয়ে নারীকে দিয়ে ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি এবং অন্যান্য কর্মকাণ্ডে নিয়োজিত করেছেন নারীকে নগ্ন করেছেন ঘর থেকে বের করেছেন যেমন জাহেলি যুগে নারীরা নগ্ন হয়ে বেরোত ওভাবে নগ্ন বেহায়া এবং বেলের লেপনা করে তাদেরকে বের করে নিয়ে আদৌ তাদের অধিকার সংরক্ষণ করতে চায়নি তারা নারীকে আবারও ভোগ্য সামগ্রী বানাতে চেয়েছে নারীর মর্যাদা বৃদ্ধি করতে কোনোদিন চায়নি আল্লাহ রাবুল আলমিন বলেন এ পর্যায়ে অখর্ণা ফি কন্যা ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা শোনো তোমরা অন্তঃপুরে অবস্থান করবে তোমরা তোমাদের অন্দরমহলে অবস্থান করবে তোমরা বাইরে বের হবে না তেমনভাবে ভাবে যেমনভাবে প্রাথমিক যুগে জাহিলি যুগের মেয়েরা বের হয়ে যেত নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে উলঙ্গ হয়ে অর্ধলঙ্গ হয়ে এভাবে তোমরা বের হবে না তোমাদের বের হওয়ার জন্য একটি ইসলাম অনুমোদিত পোশাক পরে বের হতে হবে তা না হলে তোমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে সুরা হাজাবের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এই ফরমান দিয়ে দিলেন নারীকে বের হতে নিষেধ করেননি নিষেধ করেছেন জাহিলি যুগের নগ্ন মহিলাদের সাদৃশ্য হয়ে বের হতে ইসলামের পর্দা প্রথাকে যারা অবরোধ প্রথা ভেবেছে ইসলামের পর্দা প্রথাকে যারা নারীকে অবগুণ্ঠিতা করে ঘরের কোণে আবদ্ধ করে রাখার বিকল্প ব্যবস্থা মনে করেছে তারা ভুল করেছে আল্লাহ প্রদত্ত এই নিয়ম এই বিধানকে বুঝতে তারা ভুল করেছে তারা হিজাবের অপব্যাখ্যা করেছে একজন নারী যদি সমর্থ তাকে হজ করবে একটু পান একজন নারী যদি সমর্থবতী হয়ে যায় সে হজ ব্রত পালন করার জন্য বাংলাদেশের মাটি থেকে সুদূর মক্কা মজ্জমা পর্যন্ত গমন করতে পারবে যে কোনো মহরেম ব্যক্তির সাথে তাহলে বলুন ইসলাম কি নারীকে অবরোধ করতে চেয়েছে কশিন কালেও না পর্দা প্রথা আর অবরোধ প্রথা দুটো কোনোদিন এক হতে পারে না সম্মানিত সুদীপ নারীকে ঘরের কোণে আটকে রাখার এই অভিপ্রায় ইসলাম কোনোদিন ব্যক্ত করেনি ইসলাম নারীকে আপন মর্যাদায় মহিষী রূপে প্রতিষ্ঠিত করতেই পর্দা প্রথার প্রচলন করেছে বিধান দিয়েছে অনুমোদন দিয়েছে নারীকে পর্দার সাথে গোটা বিশ্ব পরিভ্রমণ করার জন্য যদি তার প্রয়োজন পড়ে কিন্তু নগ্ন বেহায়া অবস্থায় বাড়ির বাইরে যেতে ইসলাম নিষেধ করেছে এর নাম হচ্ছে হিজাব প্রথা এর নাম হচ্ছে পর্দা প্রথা ভুলে গেলে চলবে না এমন একটি দিন ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন জনৈক ব্যক্তি এসে ডুকরে কেঁদে কেঁদে বলছে রসুল আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ নবী বলছেন হ্যাঁ কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে তার পূর্বের যত বড় গোনা থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন লোকটা বলছে হে রসুল এই আমি আমি কি অন্যায় করেছি এটা আপনি জিজ্ঞেস করবেন না হে রসুল আমি যদি ইসলাম কবুল করি তবু আল্লাহ আমাকেও কি মাফ করে দেবেন নেবিজি বলছেন হে অমুক ব্যক্তি তুমি কি এমন পাপ করেছো যে এতটা নিরাশ হয়ে যাচ্ছ নিজের সম্পর্কে তোমার পাপের পরিমাণ কত লোকটি বলছে রসুল একটু মনোযোগ সহকারে শুনুন আমাকে একটু হালকা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি খুব জঘন্য পাপ করেছি কি পাপ তুমি করেছ হ্যাঁ আমার বারংবার কন্যা সন্তান জন্মগ্রহণ করত আমি ওই কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিতাম আমার স্ত্রী যখন তৃতীয়বারের সন্তান সম্ভব হলো তখন বাপের বাড়িতে চলে গেল বাপের বাড়িতে যাওয়ার পরে এবারেও একটি কন্যা সন্তান প্রসব করলো আমাকে খবর দেওয়া হলো একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল কিন্তু সে মৃত্যুবরণ করেছে তাকে দাফন করা হয়েছে সুনির্দিষ্ট সময় আমার স্ত্রী আমার বাড়িতে ফিরে আসলো আমি ওটাই বিশ্বাস করে আমি থাকলাম আমার একটি কন্যা সন্তান তৃতীয়বারে জন্মগ্রহণ করেছিল কিন্তু তাকে দাফন করা হয়েছে মৃত বলে একদিন দুই দিন করে বছর পার হয়ে গেল কয়েকটা বছর চলে গেল একটি কন্যা সন্তানই প্রসব করেছিলেন আমার স্ত্রী কিন্তু ওটা মরে যায় নাই দাফন করা হয় নাই ওটা জেন্দা আছে নানার বাড়িতে লালিত পালিত হলো চার পাঁচ ছয় বছর যখন বয়স হলো তখন একদিন একান্ত প্রেমের ছলে স্বামী স্ত্রীর এক নিয়ায়ত আপ্লুত মুহূর্তে আমার স্ত্রী আমাকে বলছে স্বামী দীর্ঘদিন থেকে একটা কথা আপনার কাছে লুকিয়েছি আসলে আল্লাহ পাক আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন সত্যি কিন্তু ওই কন্যা মারা যায় নাই ওই কন্যা জীবিত আছে আমার বাবার বাড়িতে যে মেয়েটাকে ভাবে আপনি দেখেছেন হাঁটাচলা করতে ফুটফুটে চাঁদের মতো একটি শিশু ফুটন্ত গোলাপের মতো এক টুকরা চাঁদ ওই শিশুটি হলো আমাদের সেই সন্তান আসলে সে মরে যায় নাই দাপন করা হয়নি রসুল আমার হৃদয়ের মাঝখানে পিতৃত্বের দরিয়ায় জোশ মারল আমি আর নিজেকে চেক দিতে পারলাম না আমি শ্বশুর বাড়ি থেকে আমার ওই কন্যা সন্তানটাকে কোলে করে আদর করে পিতৃ স্নেহের মমতায় তাকে বেঁধে নিয়ে চলে আসলাম বাড়িতে আমার কন্যা লালিত পালিত হতে লাগলো আর আমার দায়িত্ব ছিল ইতিমধ্যেই আরবে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আমি ছিলাম তাদের ঠিকাদারি জাল্লাদ এই কন্যাদের গলা টিপে টিপে হত্যা করে আমি প্রথিত করতাম কবরের ভিতরে বালুকা রাশির ভিতরে একদিন আমি বাজারে যাচ্ছি হঠাৎ করে জনৈকা রমণী আমাকে ভৎসনা করে বলছে হে ফুলান হে অমুক ব্যক্তি তোমার মতো জালেম তোমার মতো কাপুরুষ তোমার মতো ভীরু এই আরব জাহানে আর দুইজন নাই লোকের কন্যাদেরকে পরের মেয়ে সন্তানকে গলা টিপে টিপে হত্যা করো তোমার হৃদয়ে কোনো দয়ার উদ্রেক হয় না কই নিজের কন্যা ঘরে বড় হয়ে গেল তাকে তো গলা টিপে হত্যা করতে পারলে না হেরে চুল আমার ভিতরে সেই সুপ্ত হিংস্রতা আবার জাগ্রত হলো আমার নিজেকে ধিক্কার দিয়েছে নিজেকে আমার ছোট মনে করেছে একজন নারী কণ্ঠ থেকে আমি ধিকৃত হয়েছি এই অসহ্য যাতনা আমাকে আবার সেই পূর্বের চেহারায় প্রত্যাবর্তন করিয়ে দিল আমি সুজা বাড়িতে ফিরে গেলাম এবং আমার ওই কন্যাকে সল করে চাতুরি করে স্ত্রীর কাছ থেকে আমি বুঝে নিলাম বাজারে নিয়ে যাওয়ার বাহানা করে তার জন্য নূতন পোশাক পরিচ্ছদ ক্রয় করে আনবো এই বাহানা করে স্ত্রীর কাছ থেকে মেয়েকে নিয়ে চললাম বিশাল মরু ময়দান দিয়ে চলেছি নিথর নিস্তব্ধ মরুভূমি কোথায় কোনো জনমানুষের চিহ্ন নাই মেয়েটিকে কাদের উপরে করে নিয়ে চলেছি কোথায় তাকে আমি হত্যা করতে পারি একটি মক্ষম জায়গা আমি পেয়ে গেলাম চলতে চলতে দেখলাম মরু মাঝখানে একটি কুয়া ওই কুয়ার অনেক গভীরে পানির নমুনা পাওয়া গেল কুয়ার দিকে আমি চাইলাম দেখতে পেলাম অনেক নিচে পানি আছে ওই পানির ভেতরে মেয়ে আর আমি বাবা আমার স্কন্ধের উপরে আমার মেয়েটি রয়েছে এই প্রতিবিম্ব পানির ভিতরে আমি দেখতে পেলাম ফুটান্ত গোলাপের মতো একটি চাঁদের রক্তের টুকরা আমার স্কন্ধের উপরে আছে আমি ওই মেয়ের চোখ বন্ধ করলাম এ দৃশ্য আমি দেখলে আমার পিতৃত্ব আবারও হয়তো জোশ মারবে তাই আমি দুবাহু শক্ত করে ওই মেয়েটির দুবাহু আটকে ধরে আমার স্কন্ধের উপর থেকে এত জোরে ধাক্কা দিলাম এক ধাক্কায় আমার মেয়েটিকে ওই কুয়ার ভিতরে ফেলে দিলাম যখন কুয়ার ভিতরে আমার মেয়েটি নিপতিত হচ্ছিল তখন সে শব্দটি যে বলেছিল আমার কর্ণ কুহরে এখনো অনুরণিত হচ্ছে এখনো প্রতিধ্বনিত হচ্ছে হেরে চুল শেষ বাক্যটি বলেছিল ইয়া আবাতা হে আমার আব্বা এরপরে আর কি বলেছিল হে আমি জানি না ওপর থেকে কোনো বস্তু কুয়ার ভিতরে ফেলে দিলে ঝপ করে যেমন একটি শব্দ হয় অনুরূপ একটি শব্দের পরে সব মিসমার হয়ে গেল বিলীন হয়ে গেল নিথর নিস্তব্ধ হয়ে গেল সব শব্দ আমি চোখ বন্ধ করে সেখান থেকে ফিরে আসলাম চুল আমি সেই ব্যক্তি চুল আমি সেই ব্যক্তি হেরো চুল আমি সেই ব্যক্তি আমি যদি ইসলাম কবুল করি আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরে দাড়ির অগ্রভাগ দিয়ে বক্ষস্থল ভিজে গেছে শুধু তিনি আফসোস করে বললেন হে আল্লাহ মানুষ এত নিষ্ঠুর হতে পারে সম্মানিত সুদীপ নারীর অবস্থান কোথায় ছিল নারীকে কতখানি অকল্যাণ এবং অমঙ্গলের পাত্রী মনে করত সেই জাহিলিয়াতের সমাজ তার একটিমাত্র দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলাম সেই নারী ইসলাম এসে গেল আল্লাহর বিধান নাজিল হলো নারীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দিলেন হেনবীব যা ভক্ষণ করবেন আপনি আপনি বলুন আপনার অনুসারীদেরকে বলুন তাদের যারা অর্ধাঙ্গিনী তাদের যারা স্ত্রী হিসাবে আপন জনদেরকে পরিত্যাগ করে তাদের ঘরে এসেছে সব আত্মীয়দেরকে পর করে দিয়ে একটি পরের ছেলেকে নিজ আপন করে নিয়েছে সংসার স্বামী শ্বশুর শাশুড়ি সব কিছুকে আপন করে আগলে ধরে ওই যে জনম দুঃখিনী নারীরা এসেছে ওদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না ওদের সাথে ন্যায় বিচার করতে হবে ওদের হক সম্পর্কে সজাগ করে দাও হে নবী খবরদার ওদের উপরে যেন কেউ বেনসাফ না করে যদি করে কামতের ময়দানে আল্লাহর কোটে জবাব দিতে হবে যেরকম সুবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন হে স্বামীরা সনব তোমরা তোমাদের স্ত্রীদের ভরণ পোষণ যোগান দেওয়ার ব্যাপারে যে অর্থ তাদের পিছনে খরচা করো তোমরা তোমাদের স্ত্রীদের দৈনন্দিন জীবন পরিচালনার ব্যাপারে যে অর্থ যে খুরাকি যে অর্নামেন্ট যে শাড়ি যে চুড়ি যে পোশাক যে পরিচ্ছদ তোমরা কুরাই করে তাদেরকে দাও গোটা খরচটাকে কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা হিসাবে তোমাদের আমল নামায় জমা করে দেবেন জোরে কন আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীর পেছনে আপনি খরচ করবেন আর ওটা সাদকা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন নারীকে এত মর্যাদাবতী আল্লাহ রব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহর রহিব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসেছে পৃথিবীর কোন পুরুষের সৌভাগ্য হয়নি আগেই একজন রমণী মহিষী রমণী খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ বিশ্ব নবী এসে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি হে খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও প্রথম পিতবদনে আল্লাহর নবী খাদিজার কাছে সেভাবে বলছেন খাদিজা ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করছেন হে চুল আপনার কি হয়েছে হে স্বামী আপনি এমন করছেন কেন হে খাদিজা ওই দিগন্ত রেখা ভেদ করে একজন আগন্তুক আমার কাছে এসে ভাবে ভাবে বলেছে আমার বড় ভয় হচ্ছে আমার বড় আমার মনটা বড় সন্ত্রস্ত হচ্ছে আমার দেহটা প্রকম্পিত হচ্ছে আমার জানটা ভিতরে স্ট্রাগল করছে ধরপর করছে আমাকে কম্বল দিয়ে চেপে ধরো আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমার মনে হয় একটা কিছু হয়ে যাবে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন শুনুন আপনি আরব ভূখণ্ডের সবচাইতে সৎ মানুষ আপনি আরব ভূখণ্ডের সবচাইতে শরীফ মানুষ আপনি ভদ্র মানুষ আপনি বিনয়ী মানুষ আপনি অনুগ্রহকারী আপনি বোঝা যে উঠাতে পারে না তার বোঝা উঠিয়ে দেন দুস্থ অসহায় মানবতার সেবা করেন আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না আত্মীয়তা রক্ষা করে চলেন আপনি অহেতুক কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না কাউকে কটু কথা বলেন না কারোর উপরে অত্যাচার করেন না আপনি যা করেন ইনসাফ করেন এরকম একজন একজন নিষ্ঠাবান ব্যক্তিকে আল্লাহ মাহবুদ কোনোদিন ধ্বংস করে দিতে পারেন না নিশ্চয়ই তিনি আপনার কল্যাণ করবেন আপনি চিন্তা করবেন না যেরকম আলহামদুলিল্লাহ এ সৌভাগ্য পৃথিবীর কোন পুরুষের হয়নি নারীর হয়েছিল নারীটাই মর্যাদাবান ইসলামের ইতিহাসে নারীর মর্যাদা সুরক্ষিত নেবিজি বললেন শোনো হে সাহাবাইকরাম জিহাদের ময়দানে যাচ্ছ নারী এবং শিশুদেরকে হত্যা করবে না নারী শিশুদেরকে হত্যা করবে না ফসলের বাগান নষ্ট করবে না ফলবান বৃক্ষাদি কেটে নষ্ট করবে না এভাবে মানবাধিকার সংরক্ষণ করলেন সেখানে এই মানবাধিকার সনদে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নারীদের হেফাজতের কথা বললেন নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে যুদ্ধনীতি পরিচালনা করতে বলেছেন সুতরাং একমাত্র গোটা বিশ্বের মাঝখানে সমস্ত ধর্মের সঙ্গে চ্যালেঞ্জ করে বলা যায় ইসলামই একমাত্র ধর্ম যে নারীকে মর্যাদার হিমাগ্রী শিখরে বসিয়ে দিয়েছে মর্যাদার উচ্চাসনে সমাসীন করিয়েছে ইসলাম নারীকে কোনোদিন অমর্যাদা করে নাই ইসলামই একমাত্র দিন যারা নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করেছে সম্মানিত সুধীর দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে আমারে ফারুক রাদি আল্লাহ জমার মসজিদ থেকে খুদ্া দিয়ে বের হয়েছেন সমস্ত মুসল্লি আপন গন্তব্যে পাড়ি জমিয়েছেন জনৈক রমণী দাঁড়িয়ে আছে খুঁটির আড়ালে ইয়া ভিতরে আপনি ফরমান জারি করেছেন চারশো দেড়হামের বেশি কোনো স্ত্রীর মহারানা নির্ধারণ করা যাবে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী জামানাতে যতগুলো বিয়ে হয়েছে সবগুলো বিয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা গেল যত বড় অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কন্যা হোক না কেন চারশো দেড়হামের বেশি তার মহারানা নির্ধারণ করা হয়নি তাই ওমারে ফারুক রাজি আল্লাহ আনহু বললেন আজ থেকে কোনো মহিলার মহারানা চারশো হামের বেশি করা যাবে না যদি চারশো হামের বেশি মহারানা নির্ধারণ কেউ করে চারশো হাম ওই মহিলাকে দিয়ে অতিরিক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করে নেব রাষ্ট্রীয় কোষাগারে ওটা অক্ষের সম্পত্তি হিসাবে জমা হয়ে যাবে খলিফাতুল মুসলিমিন অমর বলেছেন অমরের সামনে কেউ কথা বললেন না জনৈক নারী দাঁড়িয়ে আছেন এ খালিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের ভিতরে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা আর তোমরা তোমাদের স্ত্রীদের মহারানা আদায় করতে গিয়ে পাহাড় পরিমাণ স্বর্ণ রৌপ্য যদি মহারানা নির্ধারণ করো আর সেটা যদি দিয়ে দাও ওটাই তার মহারানা হবে কোনো অসুবিধা হবে না কেন্তর মানে হচ্ছে সোনার উপর স্তূপ আল্লাহ রাব্বুল আলমিন যেই ব্যাপারে কোনো লিমিটেড করেন নাই মহিলার মহারানা স্ত্রীর মহারানা কত হবে ওটা স্বামী বুঝবে স্বামীর সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারণ করবে মোহরানা প্রদান করবে এখানে আল্লাহ আনলিমিটেড রেখে দিলেন আর হে খলিফাতুল মুসলিমিন কে আপনাকে অধিকার দিয়েছে যে আপনি আল্লাহ প্রদত্ত এই বিধানকে লিমিটেড করে দিলেন সীমাবদ্ধ করে দিলেন আমি জানতে চাই এ অধিকার আপনি কোথায় পেয়েছেন একজন নারী কণ্ঠের এই প্রতিবাদ ধ্বনি শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপসে গেলেন সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বললেন ঘোষকদেরকে যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও খলিফা জরুরি এলান করতে ভুলে গেছেন আপনারা যারা ফিরে যাচ্ছেন চলে আসুন মসজিদে খলিফার পক্ষ থেকে জরুরি ঘোষণা প্রদান করা হবে সমস্ত মুসাল্লিরা ফিরে আসলেন অমরে ফারুক রাজি আল্লাহ আনহু আবার মেম্বারের উপর উঠে দাঁড়ালেন এবং বললেন হে মুসলিম জনগণ শুনুন একজন পুরুষ ভুল করেছিল আর একজন নারী সেই ভুল সংশোধন করে দিয়েছে আমি আমার দাবি আমি আমার ফতোয়া প্রত্যাহার করে নিলাম আল্লাহ যে ব্যাপারে আনলিমিটেড রেখেছেন লিমিটেড করেন নাই আল্লাহ আল্লাহ যে ব্যাপারে সীমাবদ্ধ করেন নাই সেই ব্যাপারে আমি সীমাবদ্ধতা দান করেছি এটা প্রত্যাহার করলাম তোমাদের যত খুশি তত স্ত্রীদের মহারানা নির্ধারণ করো ওটাতে কোনো বাধা আরোপ করা যাবে না যেরকম খালিফাতুল মুসলিমিন ওমর কত বড় মাপের মানুষ ছিলেন একজন নারীর কথায় তিনি কতখানি মর্যাদার সাথে বিশ্লেষণ করেছেন একজন নারীর ব্যাখ্যাকে একজন নারীর দাবিকে হক হওয়ার কারণে কতটা মর্যাদার সাথে দেখেছেন প্রমাণিত হয় এভাবে নারীকে মর্যাদার আসনে ভূষিত করেছে একমাত্র ইসলাম ইসলাম যেভাবে নারীকে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থা পর্যন্ত এভাবে দিতে পারেনি ছিয়ানব্বই হিজড়ি সাল সাতশো বারো খ্রিস্টাব্দ সিন্ধুর দেওয়াল বন্দরে আরব বণিকগণ বাণিজ্য করতে এসেছিল অ্যারাবিয়ান বণিকদের এই জাহাজ লুণ্ঠিত হল মারাঠা দস্যুরা এই জাহাজ লুট করে নিল সিন্ধুর দেবল বন্দরে আরব বণিক বৃন্দের জাহাজ যখন লুণ্ঠিত হয়ে গেল তাদেরকে হত্যা করা হলো তাদের নারী ও শিশুদেরকে বন্দি করা হলো জাহাজ ভর্তি মালামাল লুট করে নেওয়া হলো সেই সময় জনৈক মহিলা জাহাজের মাছ তুলে উঠে হজ্জাজ বিন ইউসুফ তখন মদিনার গভর্নর জাহাজের মাছ তুলে দাঁড়িয়ে জনৈক মহিলা চিৎকার দিয়ে বলেছিল ও হজ্জাজা হজ্জাজ বিন ইউসুফ মদিনার মাটি থেকে সেই আত্মচিৎকার শুনতে পান নাই কিন্তু বাইদি ভাই কথা প্রসঙ্গে লোক মুখে মুখে তিনি শুনতে পেলেন একদিন যে সিন্ধুর দেবল বন্দরে আরব বণিকদের জাহাজ লুণ্ঠিত হবার পরে একজন রমণী দুঃখিনী রমণী বিধবা রমণী একজন উৎপীড়িতা রমণী একজন বন্দিনী রমণী জাহাজের মাস্তলে দাঁড়িয়ে ও হাজ্জাজা বলে চিৎকার দিয়েছে এ হাজ্জাজ ইউসুফ তুমি আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি তুমি আমার রাষ্ট্রের জনপ্রতিনিধি আমি দেবল বন্দরে আক্রান্ত হয়েছি আমি স্বামীরা হয়েছি আমি সর্বরা হয়ে গেছি বন্দি হেরেমে আমাকে বন্দি করা হয়েছে হে জজ বেনিউছুপ তুমি যদি আমার রাষ্ট্রপতি হয়ে থাকো তুমি যদি আমার গভর্নর জেনারেল হয়ে থাকো আমি তোমার কাছে দাবি করলাম তুমি আমাকে মুক্তি করার ব্যবস্থা করো বাংলাদেশের জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি দেশ সমাজের কন্ট্রোলিং পাওয়ার যাদের হাতে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এদেশের মাটিতে হরতাল হয় এদেশের মাটিতে ইফতিজিং হয় এদেশের মাটিতে কত জনম দুঃখিনী মা হরতালের দিন গাড়ি চলে না যাতায়াত ব্যবস্থার অভাবে প্রসব বেদনায় কাতরে কাতরে প্রসব বেদনায় যন্ত্রণা ক্লিষ্ট হয়ে গহীন পল্লীতে মৃত্যুবরণ করে হাসপাতাল পর্যন্ত যাবার কোনো যানবাহনের ব্যবস্থা থাকে না এই সর্বনাশ হরতাল প্রথা বন্ধ না করা গেলে কেমতের মাঠে কৈফিয়াত দিতে হবে অসংখ্য নারী শিশু অসংখ্য দুস্থ অসহায় মানবতা সেদিন আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে অ্যাপিল করবে আল্লাহ এরা ক্ষমতায়নকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের পক্ষে ক্ষমতাকে কক্ষিগত করার জন্য হরতাল দিয়ে মানুষের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছিল নেতা নেত্রীরা এদেশের জনগণ তোমাদের আমানত এদেশের নারী পুরুষের জানমাল তোমাদের কাছে আমানত এমন আদারি রক্ষা না করতে পারলে কামতের ময়দানে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করলেন কি এত বড় কথা আমার বহিন আমার সহযোগিতা কামনা করেছে আশ্চর্য কথা কি আছো সিন্ধুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম কে আছো সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে পারো কে আছো হাত উঁচু করো সঙ্গে সঙ্গে সতেরো বছরের নৌজওয়ান হজরত বিন ইউসুফের আপন জামাতা নিজের মেয়ে সদ্য বিবাহিত মেয়ের জামাই মুহাম্মদ বিন কাসিম হাত উত্তোলন করে বললেন আমি সিন্ধুর বিরুদ্ধে জেহাদের সেনাপতির দায়িত্ব পালন করতে চাই হাজ্জাজ বিন ইউসুফ মুখটা নিচু করলেন সর্বনাশ সিন্ধুর বিরুদ্ধে জেহাদ দেবল বন্দরে গিয়ে যুদ্ধ করতে হবে মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে জিহাদ আর এই জেহাদে আমার নিজের জামাতাব হাত উত্তোলন করেছে সেনাপতি হিসাবে সেনাপতিত্বের মুকুট গ্রহণ করতে চাই যদি বিজয়ী হয় আমার মেয়ের দাম্পত্য জীবন রক্ষা হবে আর যদি পরাজিত হয় আমার জামাতা শহীদ হয়ে যায় আমার মেয়ের বৈধব্য ব্রত আমাকে দেখতে হবে আমার মেয়ে আমারই সামনে সমস্ত আদি খুলে সে তো শুভ্র বসনে বৈধব্য ব্রত পালন করবে এ আমি কেমন করে দেখব চিন্তা করবেন আমাদের দেশের রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক আমাদের দেশের জনপ্রতিনিধিবৃন্দ হলে এটাকে ডাইভারশন ওয়েতে নিয়ে অন্যদের স্কন্ধে দায়িত্ব দিতেন নিজের জামাতার ঘাড়ি দিতেন না হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলেন আমার মেয়ে বিধবা হলে আমার যেমন খারাপ লাগছে তেমনি সিন্ধুর দেবল বন্দরে আমার যে বহিন বিধবা হয়েছে আমার যে মা বিধবা হয়েছে তার আত্মীয় তার পিতামাতার বুকেও তো ওই একইভাবে বিচ্ছে একইভাবে তাদের বুকেও ওই সমস্ত মেয়েদের বৈধব্য ব্রত দেখতে কষ্ট বোধ হচ্ছে সুতরাং তিনি সঙ্গে সঙ্গে মঞ্জুর করলেন এবং সেনাপতির তাজ পরিয়ে দিলেন নিজের জামাতার মাথার উপরে তাই সিন্ধুর দেবল মন্দিরে যে যুদ্ধ পরিচালনা করলেন হজ্জাজ বিন ইউসুফ সে যুদ্ধে ইসলাম বিজয়ী হয়েছিল বটে কিন্তু হজ্জাজ বিন ইউসুফের জামাতা মাত্র সতেরো বছর বয়সের মূল মোহাম্মদ বিন কাসিমকে এই নেতৃত্ব দিতে তিনি কুণ্ঠাবোধ করেননি এই যুবক এই অর্বাচীন যুবকের মাথায় তিনি পরিয়ে দিয়েছিলেন সেনাপতিত্বের তাজ আর আজকে আমাদের যুবকদেরকে আমরা সমালোচনা করি আমাদের যুবকদেরকে আমরা ভৎসনা করি আমাদের যুবকদেরকে আমরা বিভিন্নভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করি এবং বলি ও যুব সংঘ যেরকম নাউদুবিল্লা শুনুন ইসলাম এই যুবকদের দিয়েই সাহায্য লাভ করেছে ইসলাম যুব শক্তির বুনিয়াদের উপরেই কায়েম হয়েছে আজকেও যুবকদের তেজ তপ্ত রক্ত যদি জমিনে ঢেলে দেয় যদি আজকে বাংলাদেশের আলিয়াদি যুব সংঘের যুবকদের মতো শত শত লাখো লাখো তরুণ এভাবে আদর্শবান হয়ে গড়ে ওঠে এভাবে আদর্শ সংগঠনের মাধ্যমে এই সমাজে আদর্শ প্রতিষ্ঠা করে তাহলে এই সমাজ হবে সোনালী সমাজ এই সমাজে নারী নির্যাতন থাকবে না যৌতুক প্রথা থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সমাজ জান্নাতি সুখের ফলগু ধারায় জান্নাতি শান্তির অমীয় ধারায় স্নাত হবে আপ্লুত হবে প্লাবিত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সমালোচনার বানে আমরা জর্জরিত করে দিয়েছি যুবকদেরকে আমি নারীর মর্যাদা ইসলাম কিভাবে বৃদ্ধি করেছে মাত্র একজন নারীর আত্মনাদের কারণে হজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সৈন্য পরিচালনা করলেন সিন্ধুতে জিহাদ করলেন রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে সেই অ্যারাবিয়ান মহিলাদের সেই বন্দি হেরেম থেকে মুক্ত করে তিনি মদিনায় ফিরিয়ে নিয়ে গেলেন নারীর মর্যাদা ইসলাম এভাবেই প্রদান করেছে ইসলাম ছাড়া নারীকে এভাবে মর্যাদার তুঙ্গে তুলে ধরেছে এরকম কোন ধর্ম এরকম কোন সমাজ ব্যবস্থা আজও পর্যন্ত পৃথিবীর মাটিতে লক্ষ্য করা যায় না সম্মানিত মা ও বোনেরা এই সম্মান এই মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে কিসের কারণে ইমানের কারণে আপনি আল্লাহ এবং তার রাসুলের উপরে বিশ্বাস স্থাপন করেছে আপনি মেনে নিয়েছেন আল্লাহর ঐশী বিধানকে আপনি আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত হিজাব গ্রহণ করে নিজের সৌন্দর্য নিজের জৌলুস নিজের চেহারা এবং নিজের সব ধরনের লাবণ্যকে ঢেকে রেখেছেন এজন্যই আপনি সম্মান পেয়েছেন মর্যাদা পেয়েছেন আপনি যদি বন্য নারীদের মতো আপনি যদি জাহিলিয়াতের সমাজের নারীদের মতো নিজেকে বের করে দিতেন নগ্ন করে দিতেন নিশ্চয়ই ইসলাম এ সম্মান আপনাকে প্রদান করত না তাই এক কথায় বলা যায় মানুষ নারী এবং পুরুষ সম্মিলিতভাবে এ ভূপৃষ্ঠ সম্মানের অধিকারী হয়েছে তখন যখন তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে যখন তারা কোরআন প্রদত্ত ওয়াহি আল্লাহর বিধানের কাছে আত্মনিবেদন করেছে তখনই তারা সম্মানের আসনে আসীন হয়েছে নারীদের বেলায়ও তাই পুরুষদের বেলায়ও তাই মহান আল্লাহ পর্যায়ে বলেন হে নবী আপনি বলুন কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن মিন جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤجين হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন হে নবী আপনার কন্যাদেরকে বলুন অতঃপর মুসলিম জাহানের রমণীদেরকে বলুন তারা যেন সমস্ত পোশাক পরিচ্ছদের উপর দিয়ে একটি জেলবাব একটি চাদর ব্যবহার করে আপদমস্তক ঢেকে রাখে এটা তাদের পরিচিতির জন্য সহজতম উপায় হবে এই ঢেকে রাখার কারণে কখনো তারা অপরিচিতা হয়ে যাবে না ফলায়ুজাইন আর উপকার এতটুকু হবে তারা কখনো উৎপীড়িতা হবে না তারা কখনো উত্তক্ত হবে না তাদের প্রতি কখনো ইফটিজিং করা হবে না জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রায় দেড় হাজার দেড় হাজার বছর আগে যখন ওহি নাজিল করেছেন বিশ্বনবীর কাছে তখন ওহির মাধ্যমে নারীদের ইফটিজিং কিভাবে বন্ধ করা যাবে সেই ব্যবস্থা করে দিয়েছেন আর সেই ব্যবস্থা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম নারীদের জন্য হিজাব নাজিল করলেন পর্দা প্রথা নাজিল করলেন কিন্তু ডাক দিলেন পুরুষদেরকে নবী বিশ্বনবী আপনি শুনুন আপনার স্ত্রীদেরকে বলুন আপনার মেয়েদেরকে বলুন কন্যাদেরকে বলুন অতঃপর মুসলিম জাহানের রমণীদেরকে বলুন অর্থাৎ নারীর তিনটি অবস্থা প্রথম হলো মেয়ে দুই নম্বর হলো বধু তিন নম্বর হলো মা এই তিনটি অবস্থায় নারীর অভিভাবক থাকেন পুরুষ সুতরাং পুরুষদেরকে ডাক দিয়ে আল্লাহ রাবুল আলমিন পর্দার কথা বললেন হিজাবের কথা বললেন আল্লাহ রাব্বুল আলমিন প্রদত্ত ইসলাম অনুমোদিত এই পর্দা নারীরা গ্রহণ করেছে বিধায়ী আজকে নারী মাতৃত্বের মর্যাদায় ভূষিত হয়েছে বিশাল মরুভূমির ময়দানে যে যুবক ঘোড়া ছুটিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেলো কালো পাথর খণ্ডের আড়ালে কে ওত পেতে বসে রয়েছে মুসলিম যুবক ভয় পেয়ে গিয়ে তীর ধনু উঠিয়ে নিয়ে তাক করে বললেন কে তুমি জবাব দাও যদি জবাব না দাও আমার এই তীর তোমার জীবনের শেষ পায়চালা করে দেবে সেই কালো চাদরটা আস্তে আস্তে উত্থিত হলো তার ভিতর থেকে কথার আওয়াজ ভেসে আসলো একজন নারী আকুলি বিকুলি করে বলল হে নওজোয়ান আমি কোনো দুশ্মন নই কোনো শত্রু নই আমার পরিচয় শোন আমি একজন অসহায়া পথহারা সাথীহারা রমণী রাতের অন্ধকারে পথ চিনে চিনে আমার কবিলায় ফিরে যেতে পারিনি তাই এখানে আশ্রয় গ্রহণ করেছি আমি দিনের আলোতে পথ চিনে চিনে আমার কবিলায় ফিরে যাব মুসলিম নওজোয়ান ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে পড়ে ওই মহিলার দিকে এগিয়ে গেলেন এবং মহিলা ভয়ে চিৎকার করতে লাগলো হায় এই যুবক হয়তো আমার উপরে চড়াও হবে এই যুবক হয়তো শ্রীগাল কুকুরের মতো আমাকে ভোগ করবে এই ভয়ে ওই রমণী আর্তনাদ করতে লাগলেন মুসলিম নওজোয়ান সঙ্গে সঙ্গে তাকে অভয় দিয়ে বললেন ইয়া উম্মে লা তাখাফি আনা মুসলিম হে মা ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই মাগো আমার পরিচয় শুনুন আমি একজন মুসলমান নারীকে মাতৃজ্ঞানে সম্মান করেছে একমাত্র আল্লাহর ওহি মেনে নেওয়ার ফলে তারা এই সম্মান পেয়েছে তারা মর্যাদার হিমাগ্রী শিখরে আরোহণ করেছে আজ কেউ যদি বাংলাদেশের প্রক্ষাপটে আমাদের নারী সমাজ আল্লাহ প্রদত্ত ওহির বিধান মেনে নেয় যদি তারা আল্লাহ এবং রাসুলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে তাহলে ওই রমণীরা ওরাও আজকে মর্যাদায় ভূষিত হয়ে পৃথিবীর বুকে কর্তৃত্ব করবে মাতৃত্ব ফলাও করে তারা প্রচার করবে প্রতিষ্ঠা করবে আর যদি ইসলাম প্রদত্ত ইসলাম অনুমোদিত হিজাবের বাইরে আজকে যেভাবে চলাফেরা হচ্ছে নারীর যে নগ্নতা যে নারীর আপনার বেলেল্লেপনা নারীর যে বেপর্দা বেহায়াপনা অবলীলাক্রমে চলছে এটা যদি চলতে থাকে তাহলে শুনুন আল্লাহ প্রদত্ত ঘোষণা শুনুন আমানু লাহুম যারা ভালোবাসে যারা পছন্দ করে এই সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিতে জেনা বিচার ছড়িয়ে দিতে নিজের দেহকে নগ্ন করে নিজের দেহকে আলগা করে যুবকদেরকে বিভ্রান্ত করতে চাই পুরুষদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিতে চাই জেনা বিচারের ছড়াছড়ি করে দিতে চাই এরকম নগ্ন নারীর জন্য আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়েছেন তাদের জন্য হলো কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও শাস্তি আখেরাতেও শাস্তি সুতরাং নারীদেরকে সজাগ হতে হবে আজকে নারী অধিকারের নামে নারী মূর্তি বানিয়ে বিভিন্ন শোরুম গুলাতে যে পোশাক পরিচ্ছদ বিক্রি করার একটা পায়তারা চালানো হচ্ছে নারীর আবক্ষ মূর্তি টাঙিয়ে দিয়ে সেখানে নারীদের পোশাক টাঙিয়ে রেখে ক্রেতাদেরকে যেভাবে আকৃষ্ট করা হচ্ছে যদি নারীদেরকে এভাবে পণ্য সামগ্রী মনে করা হয় নারীদেরকে যদি এভাবে ভোগ্য সামগ্রী মনে করা হয় নারীদেরকে যদি এভাবেই এই সমাজে ব্যবসায়ী পণ্যের একটা উপাদান মনে করা হয় তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন নারী আবারও লাঞ্ছিত হবে আবারও পর্যদস্ত হবে আবারও বিধ্বস্ত হবে আবারও তারা উত্তাক্ত হবে এবং এই সমাজে সেই জাহিলিয়াতের দরজায় তারা আবার নেমে যাবে সুতরাং হ্যাঁ মায়েরা বোনেরা শুনুন আপনাদের জন্য বিশ্বনবীর সুসংবাদ শুনুন বিশ্বনবী বললেন আনানাসিন কল কল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বাআলাহা ফালতাদখুল মিন আইয়াবু আবিল জান্নাত শাআত যে নারী কি করবে সালাত আদায় করবে রমজানের রোজাব্রত পালন করবে যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে সে এবং সে তার স্বামীর আনুগত্য করবে স্বামীর আনুগত্য করবে এমন নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যেতে পারবে এটা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ঘোষণা নবী বললেন হে পুরুষরা শোনম তোমাদের জন্য তিনটি গচ্ছিত আমানাত রয়েছে লিসানুন দাকরুন একটা হলো জিকিরকারী জিহবা যে জিব্বা আল্লাহকে স্মরণ করে যে জিব্বা আল্লাহকে স্মরণ করে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর সিত্তসানা বর্ণনা করে ওই জিব্বা হচ্ছে গচ্ছিত সম্পদ আর দুই নম্বর হচ্ছে কলবন সাকরণ যে অন্তর শকর গুজার করে যে অন্তর তৃপ্তিতে ভরে যায় আল্লাহ পাক যা দিয়েছেন সেটুকুতেই সন্তুষ্ট হয়ে যায় সেটুকুতেই সে শকর গুজার করে কৃতজ্ঞতা পোষণ করে এমন অন্তর যদি কারোর থাকে ওটা হচ্ছে গচ্ছিত সম্পদ আর তিন নম্বর হলো আর তিন নম্বর সম্পদ হলো এমন স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করে যেমন স্ত্রী এমন স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করে দিনই আহকাম মানতে শরিয়াত মানতে নেকির কাজ করতে সৎ কাজ করতে ভালো কাজে সহযোগিতা করে এমন স্ত্রী হলো গচ্ছিত সম্পদ এটা একটা বিশাল সম্পদ সুতরাং হে মায়েরা বোনেরা ইসলামের দিকে ফিরে আসুন আল্লাহর দিনের পথে ফিরে আসুন ইসলাম যে বিধান আরোপ করেছে আপনার উপরে সেই বিধান মেনে চলুন এহকাল এবং পরকাল আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠবে আপনাকে কোনো দিন এর শিকার হতে হবে না আপনি আল্লাহ প্রদত্ত হিজাব পরিধান করুন আপনার কদর বাড়বে মর্যাদা বাড়বে যে জিনিস আবৃত থাকে যে জিনিস অজ্ঞাত থাকে যে জিনিস ভিতরে লুক্কায়িত থাকে তার প্রতি আকর্ষণ বাড়া ছাড়া কখনো কমে না মানুষ সবাই মনে করে না জানি ওর ভিতরে কি আছে সুতরাং আসন দিকবিদিক জ্ঞান হারা না হয়ে আধুনিক শিক্ষার নামে আজকে এই অশ্লীল শিক্ষাকে পুঞ্জি করে দেহ সর্বস্ব শিক্ষানীতি ব্যবসা নীতি এবং কর্মনীতি পরিহার করুন নিজের দেহকে হেফাজত করুন আল্লাহ প্রদত্ত সীমারেখার ভিতরে অবস্থান করুন সেদিন বেশি দূরে নয় যেদিন ধরণী আবারও আপনাকে জয়গান করবে আপনার নামে আবারও আপনাকে মাতৃগানে সম্মান করবে আবারও আপনাকে গৌরবের হিমাগ্রী শিকারে বসিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এ আশাবাদ ব্যক্ত করে উপস্থিত আজকের এই একুশতম বার্ষিক তাবলিগি ইস্তেমা আল হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত এই বিশাল সমাবেশে উপস্থিত উপস্থিত বহিন মা বহিনদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানেই পরিসমাপ্ত করতে চাইব আকুল কৌলি হাদা আস্তফরুল্লাহ আলী ওয়ালাকুম অলি সাইরুল মুসলিমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু